বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শ্রোতামণ্ডলী হরকাতুল জিহাদিল ইসলামী বাংলাদেশ এর অঙ্গ সংগঠন রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর হুঙ্কার ক্যাসেট পরিবেশনের প্রাককালে আপনাদের সবাইকে জানাচ্ছি এক রাস উষ্ণ মোবারকবাদ আমরা সকল তাগতি শক্তির উৎখাতে ব্যাপৃত আমরা সকল জুলুম অন্যায় অবৈধ ও অশ্লীল আগ্রাসন থেকে বিশ্ব মানবতাকে মুক্ত করে দৃঢ় পদে খিলাফত আলামিন হাজিন নবুয়া প্রতিষ্ঠার পথে দীপ্তভাবে এগিয়ে চলেছি আমরা হুঙ্কার দিয়ে সকল অপসংস্কৃতির হোতাদের কণ্ঠে স্তব্ধ করে দিতে চাই তাই আসুন আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি আমাদের ভুবনে মহামহিয়ান সে যে প্রভু আল্লাহ তালা যাহার গুণ গানে ত্রিভু বন মাতোয়ারা মহামহিয়ান সেজে প্রভু আল্লাহ তালা যাহার গুণ গানে ত্রিভু বন মাতোয়ারা মহামহিয়ান সেজে প্রভু আল্লাহ তালা আকাশে বাতাসে নদীর কলতানে প্রতিনিয়তই তাহার করুণা ঝরে আকাশে বাতাসে নদী কল उठाया पौध মালা মহামহিয়ান সেজে প্রভু আল্লাহ তালা গুণ গানে ত্রিভু মহামহিয়ান সেজে প্রভু আল্লাহ তালা পাহাড়ের গায়ে বসে ঝরনা ধারা সুর বলে দায় প্রভু মোর আল্লাহ গপুর হিদল বলে তালা যাহার গুণ গানে ত্রিভু বলমা তোয়ারা মহামহিয়ান সেজে প্রভু আল্লাহ তালা যাহার গুণ গানে ত্রিভু বলমা তোয়ারা মহামহিয়ান সেজে প্রভু আল্লাহ তালা যাহার কোন গানে দিব বনমা তো আরা আসছে আসছে গজুয়ায় হিন্দের কাফেলা গজুয়ায় হিন্দের কাফেলা আসছে আসছে গজওয়ায় হিন্দের কাফেলা গজওয়ায় হিন্দের পালা ওরে জালিম জলদি পালা খ্রিস্টান মুশরিক পালা পালা ওরে জালিম জলদি পালা ইয়াহুদি খ্রিস্টান মুশরিক পালা পালা পালা আসছে আসছে গজুয়ায় হিন্দের কাফেলা গজুয়ায় হিন্দের কাফেলা ওরা মানবে না কোনো পরাশক্তি শুনবে না কারো কোনো উক্তি মানবে না কোনো পরাশক্তি শুনবে না কারো কোনো উক্তি ওরা আনবে ধরাতে মুক্তি আনবে ধরাতে মুক্তি ঘুরিয়ে দিবে যত বিশৃঙ্খলা পালা পালা আসছে আসছে গজওয়ায় হিন্দের কাপেলা গজওয়ায় হিন্দের কাপেলা ওরা অত্যাচারীদের পরম সখা অত্যাচারীর ঘরে যোগায় শিখা অত্যাচারীদের পরম সখা অত্যাচারীর ঘরে যোগার শিখা বিশ্বের সবখানে ওদের শাখা বিশ্বের সবখানে ওদের শাখা পাল্টে যাবে জগৎ দিলেই দোলা পালা পালা আসছে আসছে গজওয়ায় হিন্দের কাপেলা গজওয়ায় হিন্দের কাপেলা শাহাদাত ওদের চির কামনা জান্নাতে যাওয়ার চির বাসনা ওদের চির কামনা জান্নাতে যাওয়ার চির বাসনা মৃত্যুর নেই ওদের ভাবনা মৃত্যুর নেই ওদের ভাবনা দেখাবে এবার তোদের মরণ খেলা পালা পালা আসছে আসছে গজুয়ারে হিন্দের কাফেলা গাজুয়ায় হিন্দের কাফেলা পালা ওরে জালিম জলদি পালা ইয়াহুদ খ্রিস্টান মুশরিক পালা পালা ওরে জালিম জলদি পালা ইয়াহুদ খ্রিস্টান মুশরিক পালা পালা পালা আসছে আসছে গজওয়ায়ে হিন্দের কাফেলা গজওয়ায়ে হিন্দের কাফেলা গজওয়ায়ে হিন্দের কাফেলা গজওয়ায়ে হিন্দের কাফেলা গজওয়ায়ে হিন্দের কাফেলা গজওয়ায়ে হিন্দের কাফেলা জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি শহীদের খুনে হেসে ওঠে যাবে জিন্দে গানে রক্ত সাগর পাড়ি গিয়ে জিহাদিনী নিশান উঁচু করে তোমরা দারাজ দিয়ে গেলে প্রাণ ভুলবো না তোমাদের ভোলা যায় না ভুলবো না তোমাদের ভোলা যায় না রক্ত সাগর পাড়ি দিয়ে জিহাদি নিশান উঁচু করে তোমরা দারাজ দিয়ে গেলে প্রাণ ভুলব না তোমাদের ভোলা যায় না ভুলব না তোমাদের ভোলা যায় না সুহাদা তোমরা তো ছিলে মায়ের আশা বাবার সোনালি স্বপ্ন তোমাদের শাহাদাতে হয়েছে তাহারা চির ধন্য তোমরা তো ছিলে মায়ের আশা বাবার সোনালি স্বপ্ন তোমাদের সাহাদাতে হয়েছে তাহারা চিরকামিয়াব ধন্য সব কিছু বিলিয়ে দিলেও তোমাদের এই ঋণ শোধ হবে না ভুলব না তোমাদের ভোলা যায় না সুহাদা সুহাদা পাখি বেশে স্বাধীন হয়ে জান্নাতে ঘুরেছ তোমরা চিরজীবিতের সানাদ পে ধন্য হয়েছ তোমরা সবুজ পাখির বেশে স্বাধীন হয়ে জান্নাতে ঘুরেছ তোমরা তোমাদের রেখে যাওয়া দিন ইলাহি হিফাজত মোদের চির সাধনা ভুলব না তোমাদের ভোলা যায় না সুহাদা গেলে প্রাণ ভুলব না তোমাদের ভোলা যায় না ভুলব না তোমাদের ভোলা যায় না ভুলব না তোমাদের ভোলা যায় না ভুলব না তোমাদের ভোলা যায় না চল জিহাদের ময়দানে বোধরা আজ শহীদি খুনে চল জিহাদের ময়দানে বোধরা আজ শহীদি খুনে চল জিহাদের ময়দানে বোধরা আজ শহীদি খুনে দুনিয়ায় কাফির রাখব না সইব না প্রবঞ্চনা দুনিয়ায় কাফির রাখব না সইব না প্রবঞ্চনা পথ নাই তাদের মৃত্যু সারেন্ডার কিংবা ইসলাম গ্রহণ বিনে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আজ শহীদ করে চল জিহাদের ময়দানে রাঙা ধরা আজ শহীদ করে ময়দান থেকে আসবো না গুলিতে ঝাঁঝরা করব সিনা ময়দান থেকে আসবো না গুলিতে ঝাঁঝরা করব সিনা মুক্ত করব মুসলিম বিশ্ব ময়দান রঙিন করে খুনে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আজ শহীদ কুলে চল জিহাদের ময়দানে রাঙাবো ধরা আজ শহীদ কুলে অস্ত্রের ভয় মোরা করি না সৈন্যাধিককে ডরি না অস্ত্রের ভয় মোরা করি না সৈন্যাধিককে ডরি না বসনিয়া চেচনিয়া সোমালিয়া আফগান যুদ্ধের খবর কে না জানে চল জিহাদের ময়দানে লাগাবো ধরা আজ শহীদ করে চল জিহাদের ময়দানে পরাজয় আমরা মানি না জয় ছাড়া কিছু চিনি না পরাজয় আমরা মানি না জয় ছাড়া কিছু চিনি না কোন পাষণ্ড রুখবে আমাদের পরাক্রমশালী মোদের সনে চল জিহাদের ময়দানে রানাবো ধরা আজ শহীদ খুলে চল জিহাদের ময়দানে রানাবো ধরা আজ শহীদ খুলে মৃত্যুর ভয় মোরা করি না শাহাদাত মোদের বাসনা মৃত্যুর ভয় মোরা করি না শাহাদাত মোদের বাসনা জান্নাতের হুর শরবত হাতে চেয়ে আছে মোদের পানে চল জিহাদের ময়দানে রাগাবো ধরা আজ শহীদ কুলে চল জিহাদের ময়দানে রাগাবো ধরা আজ শহীদ কুলে চল জিহাদের ময়দানে রাগাবো ধরা আজ শহীদ কুলে চল জিহাদের ময়দানে বিশ্বের আনাচে কানাচে যেখানেই কোনো মানুষ নির্যাতিত হচ্ছে খোঁজ নিলে দেখা যাবে নির্যাতিতরা মুসলমান আজকে ফিলিস্তিনিরা যদি ইয়াহুদি হতো তবে নিজের বৈধ বাসভূমিতে অবৈধ দখলদার সম্প্রসারণবাদী ইয়াহুদি কর্তৃক নির্যাতিত হতো না কসভোর মুসলমানরা যদি খ্রিস্টান হতো তাহলে জালিম সার্ব বাহিনী কর্তৃক তাদেরকে নির্মমভাবে প্রাণ দিতে হতো না কাশ্মীরিরা যদি হিন্দু হতো তাহলে ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের নখরাঘাতে রক্তাক্ত হতে হতো না আরাকানিরা মুসলমান না হয়ে যদি বৌদ্ধ হতো তাহলে তারা জালিম নাসাক্কা বাহিনী কর্তৃক মজলুম হতো না সুতরাং এই মুহূর্তে সশস্ত্র জিহাদি মুসলমানদের জানমাল ও অস্তিত্ব রক্ষার একমাত্র মাধ্যম নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলো মানাজ দেশে দেশে মজলো মানাজ মরছে ধুকে ধুকে মেরে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে মেরে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে মুজাহিদ বীর কাফেলা চল চল যায় যে বেলা মুজাহিদ বীর কাফেলা চল চল যায় যে বেলা গোলা বারুদ অস্ত্র নিয়ে গোলাবার দাঁড়াও ওদের পাশে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলো বানাজ দেশে দেশে মজলু বানাজ মরছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে দুর্জয় খোদার সেনা তাগুত কে ভয় করিস না দুর্জয় খোদার সেনা তাগুত কে ভয় করিস না আল্লাহ রাপার মদত আল্লাহ অপার মদত আছে তোদের সাথে নেরে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেরে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মানাজ দেশে দেশে মানাজ মরছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে এ আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে এ আছে ঠেকায় তোকে জিহাদি জীবন ভুলে বিশ্বজাহান হারালে জিহাদি জীবন ভুলে বিশ্বজাহান হারালে বুক টান করে হে বীর বুকটান করে বীর দাঁড়াবার ঘুরে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে দেশে দেশে মজলুম আনাজ দেশে দেশে মজলুম আনাজ মরেছে ধুকে ধুকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে নেড়ে নে অস্ত্র হাতে কে আছে ঠেকায় তোকে তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই কালেমার ছায়া তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই এ আধার ধরাতে খোদার আমরা সিপাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই বাতিলের সম্মুখে রুখিয়া দাঁড়াই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই আল্লাহর জমিনে রবে আল্লাহর দিন মোদের হাতে হবে বাতিল বিলি আল্লাহর জমিনে রবে আল্লাহর দিন মোদের হাতে হবে বাতিল বিলি তাই অসীম সাহসে চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই আমরা তো রাসুলের উত্তর সুরি তারি পথে তারি মতে জীবন গড়ি আমরা তো রাসুলের উত্তর সুরি তারি পথে তারি মতে জীবন গড়ি এসো গোলাপের মতো হয়ে খুশবু বিলাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই আমরা তো সেই দল বীর রে বুকে বাধা হিম্মত শত শহীদে আমরা তো সেই দল বীর খালিদের বুকে বাধা হিম্মত শত শহীদের ওরা হয়তো শহীদ নয় গাজী হতে চায় কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই চলো যাই আরাকান জিহাদাঙ্গনে গাজী ও শহীদ হব মোরা জনে জনে চলো যাই আরাকান জিহাদাঙ্গনে গাজী ও শহীদ হব মোরা জনে জনে চলো যাই কাশ্মীর জিহাদাঙ্গনে গাজীয় শহীদ হব মোরা জনে জনে চলো যাই ফিলিস্তিন জিহাদাঙ্গনে গাজীয় শহীদ হব মোরা জনে জনে চলো বেঈমান কাফির হতে জাতিকে বাঁচাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই কালেমার ছায়া তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই কালেমার ছায়া তলে এসো সব ভাই সত্য ও সুপথের সঠিক যাচাই এ আধার ধারাতে খোদার আমরা সিপাই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো এগিয়ে যাই বাতিলের সম্মুখে রুখিয়া দাঁড়াই কদম কদম চলো এগিয়ে যাই কদম কদম চলো কদম কদম চলো এগিয়ে যাই চলো কদম কদম চলো এগিয়ে যাই চলো কদম কদম চলো এগিয়ে যাই বিশ্ব কাঁপানো এক জানবাজ মুজাহিদ সকল তাগুদি শক্তির ত্রাস Osama bin Laden Laden Laden Laden whole ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শের উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান সেন উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান ইসলামের জন্য করলেন তিনি কুরবান তনু মন ধন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শের উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান আমেরিকা সাহেব জলদি করো আমেরিকা সাহেব জলদি করো জাজিরায়ে আরব থেকে কেটে পড়ো জাজিরায়ে আরব থেকে কেটে পড়ো দুটি পথ মোরা রেখেছি দুটি পথ মোরা রেখেছি যাও ঘরে বা যাও মরে যাও ঘরে বা যাও মরে রসুল্লাহর পাক ভূমিতে থাকতে দেব নায়াহুদ খ্রিস্টান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শেখ উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শয়তান রাশি আর ভেঙেছি ঘর এবার পালায় আমেরিকার শয়তান রাশি আর ভেঙেছি ঘর এবার পালায় আমেরিকার ইসলামের দুশ্মনে আমেরিকা ইসলামের দুশ্মনে আমেরিকা জেলেছে দুনিয়ায় অগ্নিশিখা জেলেছে দুনিয়ায় অগ্নিশিখা সেই অগ্নিকুণ্ডে জলে পুরে আমেরিকা হবে খান খান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শের উসামা বিন লাদেন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান শুধু এক ওসামা দেখেছো শুধু এক ওসামা দেখেছো লাখো লাখো ওসামা দেখতে পাবে লাখো লাখো ওসামা দেখতে পাবে মুজাহিদি এক দেখনি মুজাহিদি এক দেখনি শুরু হলে কাঁপবে ধমনি শুরু হলে কাঁপবে ধমনি সন্ত্রাসী আমেরিকা টের পাবে সেদিন কাকে বলে মুসলমান হোল হিরো নাম্বার ওয়ান হোল hero number one Sheikh Osama bin Laden হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান ইসলামের জন্য করলেন তিনি কুরবান তনু মনোধন হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের hero number one Sheikh Osama bin Laden হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান হোল ওয়ার্ল্ডের হিরো নাম্বার ওয়ান আমার প্রিয় হাজরত নবী কমলেওয়ালা যাহার রোশনিতে দিন দুনিয়া উজালা আমার প্রিয় হজরত নবী কম যাহার রোশনিতে দিন দুনিয়া উজালা যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা ঈদের চাঁদে যার নামের সারা গাঁথে যার মালা বাগিচায় গোলাপ গুল গাঁথে যার মালা আমার প্রিয় হজরত নবী কমলেওয়ালা আমার প্রিয় হজরত নবী কমলেওয়ালা আউলিয়া আম্বিয়া দরবে সে যার নাম খোদার নামে পরে জপে অবিরা কেয়ামতে যার হাতে কৌসর পেয়া আমার প্রিয় হজরত নবী কমলেওয়ালা যাহার রোশনিতে দিন দুনিয়া উজালা পাপে মগ্ন ধরা যাহার ফজিলতে পাপে মগ্ন ধরা যাহা ফজিলতে ভাসিল সুমধুর ভাসিল সুমধুর তাওহিদ স্রোতে মহিমা যাহার জানেন এ এক আমার প্রিয় হজরত নবী কমলেওয়ালা যাহার সে দিন দুনিয়া উজালা আমার প্রিয় হজরত নবী কমলে হরকাতুল জেহাদুল ইসলামী বাংলাদেশ আন্তর্জাতিক একটি জেহাদি কাফেলার নাম ওরা কোরআন সুন্নার একান্ত অনুগত শান্তির পতাকাবাহী মুসলমানের দুর্দিনের সাথী জালিম ও তাগতি শক্তির ত্রাস রাতের আধারে ওরা আল্লাহর দরবারে অবনত মস্তকে ক্রন্দনরত আর দিনের আলোতে জালিমের বিরুদ্ধে সিংহের ভূমিকায় অবতীর্ণ ওরা দেশ ও জাতির অতন্দ্র প্রহরী অজয় মোররা অভয়বীর অসীম সাহসী সদা উঁচু রাখে শিব অজয় মোররা অভয়বীর অসীম সাহসী সদা উঁচু রাখে শির অজয় মোররা অভয়বীর অসীম সাহসী সদা উঁচু রাখে শির ওরা মুজাহিদ ওরা শান্তির দূতরে ওরা মুজাহিদ ওরা শান্তির দূতরে খোদা রাহে ওরা অটল প্রাচীর অজয় অমর ওরা অভয়বী অসীম সাহসী সদা উঁচু রাকেশী অজয় অমর ওরা অভয়বী অসীম সাহসী সদা উঁচু রাকেশী মুক্তির পয়গাম ওদের হাতে এলাহি পৌজোড়া পীড়িত জাতির মুক্তির পায়গা ওদের হাতে এলাহি পৌজোড়া পীড়িত জাতি অগ্নি পুরুষরা লৌহ মানবরে অগ্নি পুরুষরা লৌহ মানবরে সুরভিত জান্নাত ওদের নীড় অজয় অমররা অভয়বী অসীম সাহসী সদা উঁচু রাখেছি অজয় অমর রাহয়বি অসীম সাহসী সদা উঁচু ছিন্ন করে সব বেদিনী বাঁধন কোরবানি দিতে যান সবাই অধীর ছিন্ন করে সব বেদিনী বাঁধন কোরবানি দিতে যান সবাই অধীর সবুজ পাখির বেশে আখে রাতে ওরে সবুজ পাখির বেশে আখে রাতে ওরে খোদার কাছে ওরা হবে হাজির অজয় অমর ওরা অভয়গী অসীম সাহসী সদা উঁচু রাখেছি অজয় অমর ওরা অভয়বী অসীম সাহসী সদা উঁচু রাখেছি সর্বত্যাগী ওরা মৃত্যু জয়ী ফিরদাউস বাসী ওরা ওরা আমির সর্বত্যাগী ওরা মৃত্যু ফিরদাউস বাসী ওরা ওরা আমির জগতের মাঝে ওরা শ্রেষ্ঠ মানবরে জগতের মাঝে ওরা শ্রেষ্ঠ মানবরে দুর্লভ মতি ওরা এই পৃথিবীর অজয় অমর ওরা অভয়বি অসীম সাহসী সদা উঁচু রাখেশী অজয় অমর অভয়বী অসীম সাহসী সদা উচুরা কেশী অজয় অমর অভয়বী অসীম সাহসী সদা উচুরা কেশী অজয় অমর অভয়বী অসীম সাহসী সদা উচুরা কেশী আরাকানের মুসলুম মুসলিম জনতার পাশে দাঁড়ানোর জন্যে ছুটে যাওয়া বারোটি তরুণ হায়নার থাবার শিকার হয়ে বরণ করে নিল শাহাদাত তাদের স্মরণে আমাদের এ উপস্থাপনা জিহাদ করে দিনের মুজাহিদ থাকে না তাদের চোখে নিদ শহীদ হয়েছে কত ভাই দিয়ে যান এভাবে রক্ষা পাবে দিন ইমান জিহাদ করে দিনের মুজাহিদ থাকে না তাদের চোখে তেনি শহীদ হয়েছে কত ভাই দিয়ে যান এভাবে রক্ষা পাবে দিন ইমান এভাবে রক্ষা পাবে দিন ইমান আফগানে শহীদ হয় কত কতজন আরাকানে সেভাবেই শাহাদাত বরণ করে সাখাওয়াত খালিদ কাউসার আমিনাতাউরারানোয়ার আফগানে শহীদ হয় কত জন আরাকানে সেভাবেই শাহাদাত বরণ করে সাখাওয়াত খালিদ কাউসার রানোয়ার পবিত্র তাদের এই দান করবার এভাবে রক্ষা পাবে দিন ইমান জিহাদ করে দিনের মুজাহিদ থাকে না তাদের চোখেতে নিদ শহীদ হয়েছে কত ভাই দিয়ে যান এভাবে রক্ষা পাবে দিন ইমান এভাবে রক্ষা পাবে দিন ইমান আহমদ কবিরার ভাই হাসি কখনো যে খায়নি ভয়ে হিমশিম আহমদ কবিরার ভাই হাসি কখনো যে খায়নি ভয়ে হিমশিম শামসুজুহা সফিয়ার দুর রহমান সত্যের লাগি প্রাণ করেন দান শামসুজুহা শফি দুর রহমান সত্যের লাগি প্রাণ করেন দান সে পথেই চলো গাই মুক্তির গান এভাবে রক্ষা পাবে দিন ইমান জিহাদ করে দিনের মুজাহিদ থাকে না তাদের চোখে তেনি শহীদ হয়েছে কত ভাই দিয়ে যান এভাবে রক্ষা পাবে দিন ইমান জিহাদ করে দিনের মুজাহি থাকে না তাদের চোখে তেনি শহীদ হয়েছে কত ভাই দিয়ে যান এভাবে রক্ষা পাবে দিন ইমান এভাবে রক্ষা পাবে দিন ইমান এভাবে রক্ষা পাবে দিন ইমান উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি বিশ্ব মুসলিম জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই কাশ্মীর লেবানন বসনিয়া আরাকান ফিলিস্তিন Chechnya Kashmir Lebanon Bosnia Arakan ফিলিস্তিন চেচিনিয়া কেউ কারণ মোরা অচেনা কেউ কারণ মোরা অচেনা সব মুসলিম মিলে এক সিনা যেথায় যাবে কেউ পায় আঘাত যেথায় যাবে কেউ পায় আঘাত আমরাও সে আঘাত পাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই এক স্রষ্টারে ধরাতে বাঁচি মোরা তার আলো বায়ুতে এক স্রষ্টারে ধরাতে বাঁচি মোরা তার আলো বায়ুতে থাকবে না এখানে বৈষম্য থাকবে না এখানে বৈষম্য এই শিক্ষায় আমাদের কাম্য তাই তোমরা আজ ওই কোতানে তাই তোমরা তানে সাম্যের গান সবে গা আমরা মুসলিম ভাই ভা আমরা মুসলিম ভাই ভা নাই কোনো ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতের টুটি চেপে ধরো না তোমাদের ইন্তজার করছে কত মা বোনে যাদেরই নিয়ে মোজে আছে দুশ্মনে তোমাদের ইন্তজার করছে কত মা বোনে যাদেরই নিয়ে মুজে আছে দুশ্মনে স্তব্ধ করে দাউদের কণ্ঠ ছিঁড়ে নাউদের নিতে হবে প্রতিশোধ নয় রেহাই পাবে না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না কদমে কদমে অগ্রসর হওয়াজি জালিমের উচ্ছেদে রাখো জীবনবাজি কদমে কদমে অগ্রসর হওয়াজি জালিমের উচ্ছেদে রাখো জীবনবাজি হস্তে ধরো হাতিয়ার চির তুলে দাঁড়াও আবার দাদাগিরি আমেরিকার বেশি দিন যে রবে না মুজাহিদ আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতের টুটি চেপে ধরো না মুজাহি আর কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতের টুটি চেপে ধরো না শুনছ কি দরিয়ার চলো চলো কলতান লাখো মুসলিম অথই পানিতে ভাসমান শুনছ কি দরিয়ার চলো চলো কলতান লাখো মুসলিম অথই পানিতে ভাসমান এ কোনো দরিয়া নয় অশ্রু বহে দুনিয়ায় ইসলামেরই কান্নায় কই ইমানি চেতনা মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না বিপ্লবী নৌজুয়ান হবির দর্পে আগুয়ান ইন্তেজার করছো কার মরছে শত মজলুমান বিপ্লবী নৌজুয়ান হবির দর্পে আগুয়ান ইন্তেজার করছো কার মরছে শত মজলুমান সুবিচার করবে কে ধরে অত্যাচারীকে শুলিতে চড়াবে কে আর কে হুতা পারবে না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না মুজাহিদার কত ঘুমাবে বলো না জেগে ওই তাগুতে টুটি চেপে ধরো না পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র এ যে শোষণ জুলুম নির্যাতনের শোষণ জুলুম নির্যাতনের মস্ত বড় এক যন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র মুক্তি নেই এই তন্ত্রে মন্ত্রে আসল মুক্তি আনে শান্তি নেই এই তন্ত্রে মন্ত্রে আসল শান্তি কোর আনে তাই সব মতবাদ ভেঙ্গে চুরি আল্লাহর কাছে তবা করে সব মতবাদ ভেঙ্গে চুরি আল্লাহর কাছে তবা করে শক্ত হাতে ধরো কুরআনি শাসনতন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবলিসের মন্ত্র যারা গণতন্ত্রের ছত্র ছায়ায় ইসলাম কায়েম করতে চান গণতন্ত্রের ছত্র ছায়ায় ইসলাম কায়েম করতে চান তারা আলজেরিয়া তুরস্ক দেখুন ঠান্ডা মাথায় একটু ভাবুন আলজেরিয়া তুরস্ক দেখুন ঠান্ডা মাথায় একটু ভাবুন দেখবেন সব সম্পন্ন জিহাদি মুক্তির মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র এই যে শোষণ জুলুম নির্যাতনের শোষণ জুলুম নির্যাতনের মস্ত বড় এক যন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবিলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবলিসের মন্ত্র পশ্চিমাদের গণতন্ত্র শয়তান ইবলিসের মন্ত্র স্বার্থবাদী কুফুরি মতবাদের ধ্বজাধারী শাসক গোষ্ঠীর নির্দেশে বন্দী হওয়া একচল্লিশ জন সাথীর উদ্দেশ্যে এ অভয় সঙ্গীত বন্ধুরা তোমরা নিরাশ হও না বিজয় তোমাদের অতি নিকটে কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা চোখের জল ফেলো না তোমরা চোখের জল ফেলো না মুজাহিদ কভু দে না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না আকাশ কাদুক জমিন কাদুক আকাশ কাদুক জমিন কাদুক তবু তোমরা কেদো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা যদি ফেলো চোখের জল উম্মত হারাবে হিম্মত বল তোমরা যদি ফেলো চোখের জল উম্মত হারাবে হিম্মত বল শক্ত বুকে দাঁড়াতে তখন শক্ত বুকে দাঁড়াতে তখন জিহাদের মাঠে কেউ যাবে না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা তো এসেছিলে জিহাদে রণাঙ্গন থেকে কারাগারে তোমরা তো এসেছিলে জিহাদে রণাঙ্গন থেকে কারাগারে তোমাদের ভাগ্য সুপ্রসন্ন তোমাদের ভাগ্য সুপ্রসন্ন যে যাই বলুক ভেঙে পড়ো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না যে কারাগারে ছিলেন ইমাম সে পথে পড়েছে তোমাদের কদম যে কারাগারে ছিলেন ইমাম সে পথে পড়েছে তোমাদের কদম সার্থক ওগো তোমাদের জীবন সফল ওগো তোমাদের জনম স্বপ্নেও কভু কেদোনা কেদোনা বন্ধু কেদোনা কেদোনা বন্ধু কেদোনা ঝড়াশু কার তুফানাশু চলবে কাফেলা সদাসমু ঝড়াশুক আর তুফানাশুক চলবে এ কাফেলা সদা সমুখ আল্লাহর নুসরা আল্লাহর নুসরাত সঙ্গে মোদের আল্লাহর নুসরাত সঙ্গে মোদের রুখতে কখনো কেউ পারবে না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না তোমরা চোখের জল ফেলো না তোমরা চোখের জল ফেলো না মুজাহিদ কভু কাঁদে না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না কেদো না বন্ধু কেদো না পিছে কেন আর থাকবে পড়ে বলো আজ জেগে ওঠো আজ নবীনের সাজ শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বলো মুসলিম আজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বলো মুসলিম জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পড়ে নয়া শিরে পড়ে নয়া তোমাদের আছে গৌরবতীত আছে দীপ্ত ভবিষ্যৎ তোমাদের আছে গৌরবতীত আছে দীপ্ত ভবিষ্যৎ তোমরা পারবে ফিরিয়ে আনতে হারানো সে খেলাফত তোমরা পারবে ফিরিয়ে আনতে হারানো সে খেলাফত সব মতবাদ ধুলায় লুটায় কোরআন হাতে নাওয়াজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পড়ে নয়া কাজ শিরে পড়ে নয়া কাজ পিছে কেন আর থাকবে পড়ে বলো মুসলিম জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পড়ে নয়া কাজ শিরে পরে নয়া কাজ যে সপ্তদশ অশ্ব আরোহী বঙ্গ করেছে জয় যে সপ্তদশ অশ্ব আরোহী বঙ্গ করেছে জয় তোমাদের মাঝে সুপ্ত আছে সে বীরদের পরিচয় তোমাদের মাঝে সুপ্ত আছে সে বীরদের পরিচয় পরাধীনতার জিঞ্জির ভেঙে গর্জে ওঠো আজ জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া কাজ পিছে কেন আর থাকবে পরে বলো মুসলিম জেগে ওঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পিছে কেন আর থাকবে পড়ে বলো মুসলিম আজ জেগে উঠো আজ নবীনের সাজে শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ শিরে পরে নয়া তাজ পরিবেশিত হলো জিহাদি নিবেদন হুঙ্কার প্রযোজনায় রণাঙ্গন শিল্পী গোষ্ঠী